করতেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই নিয়ামতের কদর করার জন্য মূল্যায়ন করার জন্য সেই নিয়ামতকে কাজে লাগানোর জন্য এই চলতি মাস থেকেই প্রস্তুতি শুরু করতেন এখন রজব মাস চলতেছে দশ বারো দিন হয়ে গেছে এরপরে শাহবান এই দুই মাস আগের থেকেই তিনি প্রস্তুতি নিতেন একদিকে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য দোয়া করতেন হায়াত মৌত আল্লাহর হাতে ভাগ্য তার হাতে তিনি কোরআনে বলেছেন ইয়ামহল্লাহুমা অয়ুসবিদ আমি তোমাদের তকদিরের মধ্যে ভাগ্যলিপির মধ্যে যা ভালো মনে করে মুছে দেই আবার যেটা চাই এটা বহাল রাখি তো তার হাতে সব ইয়ামহুল্লাহু একজন নবী আলাইহিস সাল্লাম এই রমজান পাওয়ার জন্য আগের থেকে দোয়া শুরু করতেন যেন একটু আগে আপনাদেরকে মস্ক করানো হলো এই দোয়া করতে থাকতেন আল্লাহ বারিক লানা রজাবা ওয়া বাল্লিগনা রমাজান এটা আমরা ঘরেও সবাইকে শিখাই দিব আমাদের ঘরে বিবি বাচ্চা আছে মা বোন আছে বাপ মা আছে তারাও যেন এই দোয়া করতে থাকে অনেক সময় এরকম হয় একটা মানুষ তো সারা বছর ছিল হায়াত পেয়েছিল কিন্তু রমজানের একটু আগে চলে গেল এরকম হয় অনেকেরই হয় সারা বছর জীবিত রমজান আসার আগ মুহূর্তে সে চলে গেল তাহলে গোনা তো হবে না কিন্তু তার জীবনে একটা বিরাট উন্নতি করার সুযোগ ছিল এই সুযোগটা থেকে সে মাহরুম হয়ে গেল একটা রমজান পাওয়া মানে আল্লাহর নৈকট্য লাভের দিক দিয়ে অনেক বেশি আগায় যাওয়া হাদিসে ঘটনা পাওয়া যায় এক আল্লাহর বান্দা দিনের জিহাদে শহীদ হয়ে গেছে আর একজন স্বাভাবিক মৃত্যুবরণ করছে কিন্তু তাদের কোন বন্ধু স্বপ্ন দেখছে যেটা নবী করিম সাল্লা সাল্লামের খেদমতে পেশ করছে রসুল আল্লাহ স্বাভাবিক যিনি চলে গেলেন ইনি আগে দাখিল হলেন আর যিনি শহীদ হইলেন ইনি পরে হলেন বেহস্তের মধ্যে দাখিল এর কারণ কি ওনার তো আগে যাওয়ার কথা তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাই বললেন সে যে রমজান পাইল এটাকে তুমি কি মনে করছো শহীদ হওয়া দ্বারা অনেক মর্তবা লাভ হয় তার জীবনে সমস্ত গোনা মাফ হয়ে যায় গোনা মানে উল্লাহ সমস্ত গোনা মাফ হয় এর অর্থ হল উল্লাহ আল্লাহর হক যেগুলো নষ্ট করছে এগুলো মাফ হয়ে যাবে কিন্তু কোন বান্দার হক যদি নষ্ট করে থাকে এটা জিহাদের ময়দানে শহীদ হইলেও মাফ হবে না যতক্ষণ ওই বান্দা মাপ না করবে ততক্ষণ পর্যন্ত ওটা মাফ হবে না তো হুজুরে নবী করিম সাল্লাহ সাল্লাম কথাই বললেন যে তার গোনা তো মাফ হয়ে গেছে কিন্তু এ যে রমজান পাইল রমজানে তো গোনাও মাফ হয় এবং এক এক রমজানের এত এক একটা রোজার এত ফজিলাত যে হাদিসের মধ্যে আছে বুখারি শরীফের হাদিস যে এক একটা রোজার এত ফজিলাত যে একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় আর বাকি তাম জীবন সে নফল রোজা রাখে তাহলে রমজানের ওই একটা রোজার দ্বারা যে মর্তবা হাসিল হতো যে বরকত লাভ হতো এটা সে লাভ করতে পারবে না সারা জীবন ধরেন একজন লোক বিশ বছর বয়সে রমজানের একটা রোজা ছেড়ে দিল সে আরো ষাট বছর বাঁচল তো ষাট বছর সে রমজান বাদে বাকি এগারো মাস নফল রোজা রাখল ষাট বছর এই যে একটা রোজা ছেড়ে দিল এটা কমার করতে পারবে না এই আল্লাহর নৈকট্য রহমত বরকত এটা আজকে লাভ করতে পারবে না কয়েক হায়াত যদি তাকে দেওয়া হয় তাও পারবে এমন ধরনের বরকত রহমত কল্যাণ আল্লাহ রব্বুল আলমিন এই রমজানের ভিতর রেখেছেন সমস্ত জান্নাতগুলোর দরজা খুলে দেওয়া হয় যে কেউ লেকচার করতে চায় তার জন্য অত্যন্ত সহজ মনে হয় ইয়া বাগিয়াল আকবিল হে কল্যাণের প্রত্যাশী জান্নাত লাভ করতে চাও যে আগে বাড়ো এই জিনিস আমাদের সামনে আসতেছে এই জন্য আপনার আমার আমাদের সকলের দায়িত্ব মা বোনদেরও দায়িত্ব যে আমরা এখন থেকেই এই দোয়া জারি রাখব যে আল্লাহ যেন আমাদেরকে আনেওয়ালা রমজান হাসেল করার পাওয়ার তৌফিক দান করেন এই দোয়া চলতে থাকবে এখন থেকে এবং এর জন্য প্রস্তুতি শরিয়াতে শুধু দোয়া রাখে নাই সব জায়গায় দোয়ার সাথে দাওয়া রাখে বান্দার একটা দায়িত্ব কর্তব্য আছে ওটাও তাকে করতে হবে তখন তার দোয়া কার্যকরী হবে এই জন্য প্রচেষ্টাও থাকতে হবে প্রচেষ্টা কি রমজান শুরু হওয়ার আগে আমাদের কি প্রচেষ্টা চালাইতে হবে কারণ রমজান হল তাকোয়ার ট্রেনিং কোর্স লাল্লাকুম তাত্তাকুন তাকোয়া থেকে মুত্তাকি তাকোয়া শব্দ থেকে মুত্তাকি যে আল্লাহকে ভয় করে গোনা ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলে সুযোগ পায় নাই তাই গোনা গোনা করে নাই একে মুত্তাকি বলা হবে না সে গোনা করতে চেয়েছিল সুযোগ পায় নাই এটা আল্লাহ কাছে কোনো দাম নেই সুযোগ আছে কোনো বাধা নেই কোনো বিপদ নেই এরপরও সে গোনা করতেছে না আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে এইরকম মানুষকে বলা হয় মুক্তাফি এরকম মানুষকে বলা হয় আল্লাহর ওলি আল্লাহর দোষ তো অলি বা মুত্তাকি এই মুত্তাকি শব্দটা তাকোয়া থেকে আছে তো আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে করিমে রমজান শরীফের ব্যাপারে যে আয়াত নাজিল করেছেন সেখানে এটাই কারণ দর্শাইছেন রমজান এই জন্য তোমাদেরকে দেওয়া হলো তোমরা সবাই যাতে আল্লাহর অলি হইতে পারো আল্লাহর মুত্তাকি হইতে পারো আল্লাহর ভয়ে গোনা বর্জন করে আল্লাহর অলি হইতে পারো এই জন্য এই মাসটা তোমাদেরকে দেওয়া হল এই আর ক্লিয়ার যে আমাদেরকে রমজান গুণামুক্ত অবস্থায় শুরু করতে হবে গুণামুক্ত অবস্থায় পার করতে হবে রমজান একটা শুরু করা একটা অতিক্রম করা দুই জিনিস যেদিন প্রথম রমজানের চাঁদ উঠবে তখন থেকে আমি কোনো গোনার মধ্যে লিপ্ত নেই একটা হলো মানুষের অনিচ্ছাকৃতভাবে হঠাৎ বেখেয়ালিত গোনা হয়ে যায় ওইটা এক জিনিস এটা অনেকটা নামাজের দ্বারা মাফ হয়ে যায় জুমার নামাজের দ্বারা মাফ হয়ে যায় মাফ হয়ে যায় আর একটা হলো যে আমরা অভ্যস্ত যে গুণাগুলো আমাদের রুটিনের রুটিনের মধ্যে দাখেল এটা ভয়ঙ্কর এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানো কঠিন এর জন্য এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম বানায় গুণামুক্ত ভাবে আমি রমজানকে কিভাবে এস্তেকবাল করতে পারি রমজানকে গুণামুক্ত ভাবে রিসেপশন করতে পারি শুরু করতে পারি এইটার প্রস্তুতি এখন তো নিতে হবে কাজেই গুনাহের তালিকা গুনাহের তালিকা সামনে রাখতে হবে আমার লেখা যে কিতাবুল ইমান এই কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায়ের মধ্যে গুনাহের তালিকা দেওয়া আছে এই তালিকার ভিতরে চিহ্ন দিতে হবে যে এর কোন গোনা আমার দ্বারা হইতেছে কিনা আমার দ্বারা আমার ফ্যামিলির দ্বারা আমার পরিবারের কোন সদস্য দ্বারা কোন গোনা জারি আছে কিনা এটা বন্ধ করাইতে হবে তাহলে গোনা মুক্ত অবস্থায় রমজানকে রিসিপশন করা গেল ইস্তেকবাল করা গেল আর গোনামুক্ত অবস্থায় যে রমজান শুরু করতে পারবে তার জন্য ওই হাদিস আউআলহু রহমা যে রমজানের প্রথম দশক আল্লাহ রহমত হাসিল করার দশক এখন যে গোনায় লিপ্ত আছে এগারো মাস যেভাবে কাটাইছে রমজানকে ওইভাবে কাটাইতেছে সে প্রথম দশক যে রহমত হাসিল করার কিভাবে হাসিল করবে রহমত হাসিল করতে গেলে পাত্রটা পরিষ্কার লাগবে পরিষ্কার পাত্রে রহমত নাজল হবে এখন একটা লোক যদি গোনাহে লিপ্ত থাকে জেনে বুঝে গোনা করতেছে তার এই বডি এটি তো রহমতের পাত্র পুরা বডিটা রহমতের পাত্র তার এই পাত্র তো অপবিত্র নোংরা ময়লাযুক্ত এই পাত্র রহমত প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু আল্লাহ তো দিয়ে রাখছেন আল্লাহ তো চাঁদ ওঠার সাথে সাথেই রহমত দিবেন এই রহমত রসিলায় মানুষ আল্লাহর দিকে দ্রুত ধাবিত হবে জান্নাতের দিকে অগ্রসর হবে আল্লাহ তো দিয়ে রাখছে এখন এটা পাইতেছে কয়জন এটা পাইতেছে কয়জন যারা প্রস্তুতি নিছে তারা পাইতেছে শুধু দিয়ে রাখলে তো হবে না ওটা তো পাইতে হবে পাওয়ার তো ব্যবস্থা করতে হবে অনেক নিয়ামত আল্লাহ দিয়ে রাখে যে আমরা কয়েকজনে পাই প্রত্যেক দিন শেষ রাত্রে শোভে সাদেকের এক দুই ঘন্টা আগে শোভে সাদেক ফজরের টাইম যে শুরু হয় এর দুই ঘন্টা আগে স্বয়ং রব্বুল আলমিন বান্দাকে ডাকতে থাকেন অন্য সময় তো আপনি আমি ডাকি যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার এই দাও সেই দাও আপনি আমি ডাকি আর এই টাইমটা আল্লাহ বান্দাকে ডাকেন তোমার কি লাগবে নাও রহমত লাগবে বরকত লাগবে মাকফরাত লাগবে রিজিক লাগবে কি লাগবে আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে প্রথম আসমান থেকে ডাকতে থাকে প্রথম আসমান থেকে এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না যে আল্লাহ তালা আরস থেকে কিভাবে আসেন তা আল্লাহটা আল্লাহ জানেন আমরা শুধু হাদিসে যা আছে তর্জমা বলতে পারি ব্যাখ্যা কারো সাধ্য নেই আল্লাহ প্রথম আসমানে কেমনে আছেন বাস বিশ্বাস করতে হবে আসেন আসে বান্দাকে ডাকতে থাকেন এই সময় যে দুই রেখাত নামাজ পড়ে চার রেখাত নামাজ পড়ে বা কমপক্ষে এই দুই ঘন্টার মধ্যে সে বিছানার মধ্যে বসে বসে স্টেক ফার করে সেও মারুম দেয় না অবিল আসহারিহুম আল্লাহ কোরআনে বলছেন আমার যারা নেক বান্দা খাস বান্দা তাদের একটা আলামত হল হ্যাঁ সাহারের সময় তারা স্টেক ফার করে অবিল আসহার আসহার হলো সারির সারির সময় ফেরি না কিন্তু আমরা ফেরি বলি আমরা ফেরি বলি যে ফেরি খাইছ ফেরি না ফেরি মানে হলো জাদু জাদু তো কোনো খাওয়ার জিনিস না সাহারি তো সাহারির সময় যারা ইস্তেকফার করে আপনি বিছানায় বসে দু পাঁচবার ইস্তেকবার করেন একটা ইস্তেকবার আছে আমরা সবাই জানি ওটা হচ্ছে হাদিসে পাওয়া যায় না তবুও শব্দগুলো ঠিক আছে আস্তাকুল্লাহ ইলাই শব্দ ঠিক আছে বাকি এই শব্দে কোন ইস্তেকফার হাদিসের মধ্যে আমার নজরে পড়ে নেই হাদিসও নেই শব্দ ঠিক নেই হাদিসেও নেই শব্দ ঠিক নেই অথচ আমরা এটার জন্য পাগল এইটা না পড়লে হে মৌলবীর ইমামতি শেষ না এটা আমরা কত ডিগ্রিতে পড়ছি মূর্খতার মূর্খতার কত নম্বর ডিগ্রিতে পড়ছি এমন একটা বানোয়ার জিনিসকে এমন তাকিদ করা হলো বিচারের এমামতি শেষ শব্দ ঠিক নেই অর্থ ঠিক নেই এই ইস্তেকফারটা শব্দগুলো ঠিক আছে কাজে এটা কাজে লাগবে আর যদি কেউ রসুলের ড্রাফট করা আল্লাহ রসুল নিজেদের তৈরি করে দিছে এটা পড়তে চান এটা পড়েন তো এই ফজরের আগের দুই ঘন্টায় সর্বনিম্ন বিছানায় বসে যদি কেউ দু চারবার ফার করে তো সেও ওই আল্লাহ দিতে আসছিল ওখান থেকে কিছু না কিছু রহমত বরকত নিয়ে ফেলছে এইটাও যে পারল না সে আর কিছু নিতে পারল না আল্লাহ তাকে এত ডাকলো কিন্তু নাও কিন্তু সে রাজি হলো না তার কিছু লাগবে না নজবিল্লা আমরা কি চলতে পারি আল্লাহ রহমত ছাড়া তো বলতেছিলাম এই একটা নিয়ামত আল্লাহ তালা সারা বছর দিয়ে রাখছেন কিন্তু আমরা কয়েকজনে নিতে পারতেছি দু চার রেখাত নামাজ বা কমপক্ষে কয়েকবার ইস্তেকফার এটা কয়জনে নিতে পারছি বিছানায় বসে উজু করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই বিছানায় বসে দশবার আস্তাক ফিরুল্লাহ পড়েন এই লোকটাও আল্লাহর রহমতের খাজানা থেকে অনেক কিছু নিয়ে যাবে কারণ এই আয়াত এই আয়াতের মধ্যে সে ঢুকে গেল অবিলা সারে হুম ফিরুদ এই আয়াতের মধ্যে সে ঢুকে গেল আল্লাহ আমি বলতেছিলাম যে আল্লাহ অনেক জায়গায় অনেক নিয়ামত দিয়ে রাখছেন কিন্তু লেনেওয়ালা কম লেনেওয়ালা এই প্রত্যেক দিন সকাল শেষ রাত্রে দিয়ে রাখছে এই আপনারা জমাতে আসছেন এখানে যারা ছয়টা কাজ করছে ছয়টা কাজ আল্লাহ তাদেরকে প্রত্যেক কদমে দুই বছর ইবাদত দান করতেছে কিন্তু সবাই কি পাইতেছে ওই ছয়টা কাজ সবাই করতে পারতেছে আল্লাহ তো দিয়ে রাখছেন কিন্তু আমরা কয়জনে নিতে পারতেছি আমি বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ টানলাম ঠিক রমজানের চাঁদ ওঠার সাথে সাথে খাস এক ধরনের রহমত আল্লাহ নাজেল করেন নাজেল করা এই অর্থ না সবাই পাইতেছে নাজেল করার এই অর্থ না যে সবাই পাইতেছে পাইতে গেলে আপনার পাত্রটা পরিষ্কার করতে হবে অপবিত্র নোংরা পাত্রে আসবে না এটা আমি আপনাদেরকে কয়েকবার উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে বাদশাহ ঘোষণা করছে সর্ব আতর তিনি বিতরণ করবেন প্রজাদের মধ্যে তো সবাই আসছে শিশির নিয়ে আসছে কতক লোক এমন শিশির নিয়ে আসছে এর আধা শিশি ময়লা এটা সাফ করে আনে নাই তো বাচ্চা তো দেওয়ার ওয়াদা করতেন উনি ওয়াদা পূরণও করতেছেন কিন্তু এই লোকগুলো যে লাইনে দাঁড়াইছে এরকম নাপাক শিশি নিয়ে তো বাচ্চা তাদেরকে দিলেন না এর মধ্যে দিলে তো তোমার কোনো লাভ নেই আতরগুলো নষ্ট হয়ে যাবে এত মূল্যবান এই আতরগুলো নষ্ট হবে এই জন্য তাদেরকে দিলেন না তো বলা যাবে না যে বাচ্চা আপনি তো অদা ভঙ্গ করলেন কখনো না তিনি দেওয়ার জন্য তৈয়ার কিন্তু এই লোকগুলো নেওয়ার জন্য তৈয়ার না ঠিক তেমনি ভাবে যারা আগের থেকে গুণামুক্ত হয়ে আছে তারা ওই চাঁদ ওটার সাথে সাথে যে বিশেষ ধরনের রহমত ওটা এগারো মাসে নাজল হবে না রমজানের চাঁদ উঠলে যে রহমতটা শুরু হবে এটা কিন্তু এগারো মাস নেই রমজানের খাস রহমত ওইটা যারা গুণামুক্ত আছে তারা এই পয়লা দিন থেকে এই রহমত পাইল আর যারা গুনায় জড়িত তারা হাতে এই দশ দিনের রোজার উচিলায় আল্লাহ গোনা যদি মাফ করে দেয় তো দ্বিতীয় দশকে দেয় মাকফরাত পাবে পয়লা দশকে তো রহমত রহমত পাইল না এটা তো তার ওয়াশ করতেই চলে গেল ওয়াশ করতে তার এই পয়লা দশক গেল না মিস করলো সে মিস করলো এই জন্য রমজানকে এহতেমাম করা গুরুত্ব সহকারে এটাকে হাসিল করা এর পয়লা শর্ত হল এই গুণামুক্ত নিজেকে গোনার থেকে পাকসাপ করা এবং রমজান ওইভাবে পার করে দেওয়া গোনামুক্ত অবস্থায় নিজে নিজের পরিবার পরিজন তাদেরকে এইভাবে গড়ে তোলা এখন থেকে এই তালিম করা যে আমাদের চোখের দ্বারা কোন গোনা হইতে পারবে না চোখের গোনায় তো বেশি হইতেছে এখন যত টেলিভিশন দেখেন ভিসিআর দেখেন সিনেমা দেখেন এই গুণাগুলো তো মানুষ চোখের দ্বারা করত কানের দ্বারা করতেছে বিশ্বকাপ চলতেছে নাকি খতম হয়ে গেছে জানি না তো এগুলো তো চোখের দ্বারাই গুণাগুলো করতেছে কানের দ্বারা করতেছে আমার মুখে তার উপরে খুশি প্রকাশ করতেছে গুনার উপরে খুশি প্রকাশ করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে গুনার উপরে যদি কেউ খুশি প্রকাশ করে তো তার ইমান থাকবে কিনা তা আল্লাহ ভালো জানে কেউ গ্যারান্টি দিতে পারবে না তার ইমান আছে বলে এই জন্য মুখের দ্বারা এটা সমর্থন দেওয়া এর প্রশংসা করা এগুলো মুসলমানদের খুব চিন্তার বিষয় যুগের তালে গা ভাষায় একটা মুসলমান চলতে পারে না তাকে তো প্রত্যেকটা কদমে প্রত্যেকটা পাও রাখাতে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা চাউনিতে প্রত্যেকটা হ্যাঁ, যে সে শ্রবণ করে শ্রবণ করায় আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য রাখতে হয় প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য রাখতে হয় তাকে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন হাদিস শরীফ দুনিয়াটা মমিনের জন্য জেলখানা দুনিয়াটা মমিনের জন্য জেলখানা এখানে তার কোন স্বাধীনতা নেই প্রতি মুহূর্তে সে হুকুমের দিকে হুকুমের গোলাম রসুলের তরিকের গোলাম প্রতি মুহূর্তে আল্লাহর হুকুমের গোলাম রসুলের তরিকার গোলাম এই সামান্য কয়েকটা দিন এই গোলামি করতে পারলে আল্লাহ তাকে স্থায়ী স্বাধীনতা দান করবেন স্থায়ী স্বাধীনতা তাকে চাওয়াও লাগবে না তার দিলের কোনায় একটা খেয়াল আসবে আল্লাহ ওই খেয়ালটাও পুরা করে দিবেন ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون মুখেও চাওয়া লাগবে না খেয়াল আসছে অন্তরের মধ্যে একটা চাহনের সৃষ্টি হচ্ছে এটা আমার হইলে ভালো হতো সামনে মজুদ হাজির এমন স্বাধীনতা আল্লাহ তাকে দান করবেন এই কয়েকটা দিন গোলামের কারণে আর এই ষাট বছর হায়াত যে আল্লাহ রসুলের গোলামি করলো না নফসের গোলামি করলো ওটার নাম রাখছে স্বাধীন সে নফসের গোলামি এটার নাম রাখছে মুক্ত চিন্তার অধিকারী নফসের গোলামি করার নাম রাখছে মুক্ত চিন্তার অধিকারী নাস্তিকরা খুব খুশি হয় যদি বলা আপনি একজন মুক্ত চিন্তার অধিকারী খুব খুশি হয় হ্যাঁ এটা ওই নাস্তিকের একটা বিপরীত শব্দ নাস্তিক কয়ে যা বুঝাইবেন এই শব্দ দ্বারা ওই অবিকল ওইটাই বোঝায় আমাদের মুক্ত চিন্তার কোন অধিকার নেই আল্লাহ হুকুম আকাম দিচ্ছেন ওর মধ্যেই চিন্তা করে ওটা আমল করতে হবে ওর বাইরে যাই চিন্তা করবেন এর কোন অধিকার আল্লাহ মুসলমানকে দেয়নি তো বলতেছিলাম এই ষাটটা বছর যে নফসের গোলামি করল হ্যাঁ মুক্ত চিন্তার উপরে চলল এ চির জীবনের জন্য পরাধীন হয়ে গেল পরাধীন হয়ে গেল তার কোনো দাবি দেওয়া কোন খাহেস কোন চাহিদা মৃত্যুর পরে আর পূরণ করা হবে না শুধু আজাব আর আজাব আজাব আর গজব জাকুমের কাটা কাটা কি খাওয়া সম্ভব বুকের চোটে এই খাবে গলা আটকে গেছে এ তো গলা যাওয়ার জিনিসটা কাটা মারাত্মক কাটা পানি পানি করতে থাকবে হাজার বছর পরে পানি আসবে সে পানি ধারে কাছেও যাওয়া সম্ভব না এত গরম এত বিষাক্ত এত দূষিত কিন্তু সে দেখতেছে এই কাটা সরানো আর কোনো উপায় নেই এই পানেই খাবে কি হবে এই পানি খাইলে কি হবে সব শেষ নারী বুড়ি যা আছে শেষ ফট ঝুলে যাবে একটা উপরে উঠে যাবে এত মারাত্মক এই হল নফসের গোলামি করার নিজের খেয়াল খুশি মতো যারা চলবে তাদের পরকালের একটা দৃশ্য বিস্তারিত বয়ান তো জাহান নামের যে বয়ান আসছে কোরআন হাদিস বাংলা বইও আছে মরণের পরে কি হবে এখানে ওই বয়ান আছে আমি তো একটু একটা সাইড এক কোনা তুলে ধরলাম এইখানে স্বাধীনতা ভোগ করলে সারা জীবনের জন্য পরাধীন এই জন্য আমাদেরকে গুণামুক্ত অবস্থায় রমজানকে রিসিপশন করতে হবে গুণামুক্ত অবস্থায় রমজানকে পার করতে হবে দুটা কথা খেয়াল রাখতে হবে রমজানের ভিতরে গোড়া চলবে না কোন সময় চলবে না কিন্তু এইটা বেশি খেয়াল করতে হবে বেশি গুরুত্বপূর্ণ ভাবে রমজানকে পার করতে হবে কারণ এক হাদিসের মধ্যে আছে যে মান দাখালা আলাইহি রমাজান সুম্মান সালাহ কবলা হুজুরে তিনবার বদোয়া দিলেন ধ্বংস হওয়ার জন্য দোয়া দিলেন একজন সাহাবি প্রশ্ন করলেন এ রসুল্লাহ এত বড় ভয়ানক বদোয়া কাকে করলেন কার জন্য দিলেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমার ওই উম্মতের জন্য এই বদ করেছি আল্লাহর হুকুমে হুজুর তো বদ্ধ করতেন না কিন্তু যেন আল্লাহর হুকুম হতো তখন কি করবেন আল্লাহর হুকুম করো এটা করো আল্লাহর হুকুমে বদ্ধ দিতেন যে সে রমজান পাইল কিন্তু মাকফরাত পাওয়ার আগে রমজান চলে গেল মাকসরাত নিতে পারে নাই গোনা ছাড়ে নাই গোনা চালু থাকলে তো মাকসরাত হয় না এগুলো গোনা চালু রাখবে আর আল্লাহ ক্ষমা করতে থাকবে এটা তো হবে না বন্ধ করে মাফ চাইতে হবে তাহলে আমি তৌবা করলাম তাহলে আল্লাহ মাফ করবেন মদ খাইতেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমার আর এক ডোক খাইতেছে আস্তাক ফিরুল্লাহ এটা তো আল্লাহর সাথে মজাক করা এটা আল্লাহ তালার সাথে মজাক করা তো রমজানের একটা প্রস্তুতি এই ওনা বর্জন করতে হবে আর একটা প্রস্তুতি কোরআন সই করে পড়া শিখতে হবে কোরআন পড়তে হবে রমজানকে কোরআন বলা হয়েছে এই জন্য আমি শুরুতে ওই আয়াত পড়েছি শাহরু রমজান আল্লাদি কোরআন আল্লাহ তালা সরাসরি বলতে পারতেন তোমরা যে কেউ রমজান পাবে রোজা রাখবে ওটা কিন্তু এতে বলা হয়েছে যে কেউ এই মাস পাবে বালেক বালেক অবস্থায় সে যেন রোজা রাখে এটা বলা উদ্দেশ্য কিন্তু আল্লাহ ওখান থেকে লাইন আর একদিন ঘুরাই দিতেন যে ঘুরে এসে কথাটা কইছেন কোনদিন ঘুরাই দিচ্ছেন শাহরু রমাজান আল্লাদি উংজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওই হুকুমটা কিন্তু পরক্ষণে আছে কিন্তু হুকুমটা ডাইরেক্ট বলেন নাই ডাইরেক্ট বলেন নাই হ্যাঁ ঘুরাই আনছেন রমজান মাসে রোজা রাখবা এটা না বলে রমজান মাস যে রমজানে আমি লহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাজেল করেছিলাম যে কোরআন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক সেই রমজান তোমরা যে কেউ পাইবা রোজা রাখবা ওই রমজান যে কেউ পাইবা রোজা রাখবা রমজান কয়ে অধিক চলে গেলেন অনেক ছাত্র যে রচনা লেখে একটা পথটা আর একটা আসছে ওটা শুরু করে ওটাতে চলে যায় হ্যাঁ ওটা গেছে গরুর রচনা আইসা নদীর রচনা তার কেমনে লিখবে ও গরুরের নদীতে ফেলে তাতে অনেক সময় লাগে উঠাইতে আবার এবার আবার গরুতে ফিরে আসে আপনাকে এটা একটা উদাহরণ আর কি তো আল্লাহ রাবুল আলমিন রমজান শুরু করেই কোরআনে চলে গেছেন যে এই রমজানে আমি কোরআন লহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজল করেছিলাম ওইখান থেকে তেইশ বছরে তেইশ বছরে আমি এটা আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ নাজল করেছি রমজান কয়ে কোরআনে কেন গেলেন যে রমজান কোরআন সহি করতে হবে সহিভাবে তেলাওয়াত করতে হবে এর জন্য যা কিছু প্রস্তুতি যা কিছু কোরবানি আগের থেকে শুরু করতে হবে আগের থেকে শুরু করতে হবে কারণ আগের জামানায় যে মুসলমানরা ইজ্জত পাইছিল দুনিয়া আখরাতের কোরআন দ্বারা আর আমরা মায়ের খেতেছি এটাও কোরআনের দ্বারা ওরা কোরআন ধরে ইজ্জত পাইছিল আমরা কোরআন ছাড়ে মায়ের খেতেছি কোরআনে বলে দিছে যখন তোমরা নাম দিছ মুসলমান কাম করো কোরআনের খেলাফ তো আল্লাহ তালা কাফেরদেরকে তোমাদের ঘরে ঘরে ঢুকাই দিবেন বাসনা আলাইকুম উলি বাসিং সাদিদিন ফাজাসু খিলাল দিয়ার এটা কোরআনের কথা কোরআন ধরে তারা কামিয়াব হয়েছিল আর আমরা কোরআন ছেড়ে বিপদগ্রস্ত হয়েছি দুনিয়ার কত রকম ডিগ্রি তার শেষ নেই যেগুলো আল্লাহর কাছে এক পয়সা মূল্য নেই এইগুলো হাসিল করার জন্য পাগল আসল ডিগ্রি যেটা যে কোরআন সহি করে পড়তে পারে এটা নেই এটা ছাড়া মুসলমান কিভাবে হয় যেখানে আল্লাহর হাবিব বলতেছেন যে কলবের মধ্যে কোরআন নেই সেটা একটা অনাবাদ বাড়ি একটা পতিত বাড়ি যেখানে জিন ভূত বাসা বাঁধে জিনার মধ্যে সহি কোরআন না থাকলে এখানে ইবলিস বাসা বাঁধে আর ইবলিস তাকে নাকে নাকের মধ্যে রশি লাগায় সমস্ত ঘোনা তাকে দিয়ে করায় আর সেনার মধ্যে যখন কোরআন থাকে তো ইবলিসের কর্তৃত্ব চলে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহাদাল কোরআন ইয়াহাদিন এই কোরআন মানুষকে সেরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখে সেরাতে মুস্তাকিম কাকে বলে যে রাস্তাটা চলছে চলে একদম জান্নাতের গেটে দেয় লাগে দুনিয়াতে আমরা নামাজ রোজা করি এটাই সেরাতে মুস্তাকিম এই রাস্তাটা কোনো আঁকা বাঁকা হয় নাই টেড়া বাঁকা হয় নাই যে জান্নাতের গেটে দরজা দেয় লাগে এই আয়াতে বলা হতেছে কোরআন যার সিনায় থাকবে এই কোরআন তাকে সেরাতে মুস্তাকিম থেকে আউট হইতে দিবে না পড়ে যেতে দিবে না তাকে এই রাস্তার উপরে মজবুত রাখবে হাদিসে তাই মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ কোরআনকে যে ধরে রাখবে কোরআন তাকে রাস্তা দেখে বেসতে ঢুকাই দিবে মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ومن جعله خلف ظهره ساقه الى النار আর কোরআন যাকে পিছনে যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে মানে কোরআনের প্রতি তার কোনো গুরুত্ব নেই যাদের নিজে শিখতে হবে নিজের বিবিকে শিখাইতে হবে বাচ্চা কাচ্চাকে শিখাইতে হবে কোনো ফিকির নেই কোনো গুরুত্ব নেই হয়তো বাপ মা ছোটকালে শিখাইছিল পড়ে না অনেকে তো শিখায় নাই আর অনেকে শিখাইছে কিন্তু তারা পড়ে না ওই পেশায় তাকে রেখে দিচ্ছে বিজি বিজি এত বিজি সারা দুনিয়ার কাজ করার টাইম হয় টেলিভিশন দেখার টাইম হয় ষোলো ত্রিশটা পত্রিকা পড়ার টাইম হয় আল্লাহর কালামটা নিয়ে পাঁচ মিনিট বসার তার টাইম হয় না কত দুঃখজনক একজন মুসলমান এইভাবে কোরআনকে যে পিছনে রাখলো এই কোরআন থেকে ধাক্কায় ফুলসেরার থেকে ধাক্কায় দোজকে ফেলবে ফাঁকা হইলেন না তো আমাদের মোটামুটি ভাবে আরো ব্যাখ্যা করা হবে আপাতত এতটুকু জেহেলে রাখি যে গুণা মুক্ত অবস্থায় রমজান শুরু করতে হবে এবং শহীদ তেলাওয়াত করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই দুটা প্রস্তুতি এখন থেকে শুরু করি আরো দোয়া করতে থাকি আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম